আমরা গরুর তাইন গাও গেড়া মোজাইন উল্টা পাল্টা সাল্লা দিয়া মাইল্লা গায়া আইন আমরা গরুর তাইন গাও গেড়া মোজাইন উল্টা পাল্টা সাল্লা দিয়া মাইল্লা গায়া আইন আমরা গরুর তাইন গাও গেড়াম বিচার লাগলে খুশির সীমা নাই কত বললে দাওয়াত পাইতা সোনার মাই গাও গেড়াম বিচার লাগলে খুশির সীমা নাই কত বললে দাওয়াত পাইতা সোনার মাই ঘুষ খাইয়া বিচার করুন ঘুষ খাইয়া বিচার করুন আইন রে বানাইন গাইন আমরা গরুর তাইন গাও গেরা মোজাইন উল্টা পাল্টা সাল্লা দিয়া মাইল লাগাইয়া আইন আমরা ঘরর তাইন গাও গেরা মোজাইন উল্টা পাল্টা সাল্লা দিয়া মাইল লাগাইয়া আইন আমরা ঘরর তাইন বাদী বিবাদীর লগে করুন খানা খানি ট্যাক্সিরে বা খরচ কিছু টেকা দেওয়ানি বাদী বিবাদীর লগে হরণ খানা খানি ট্যাক্সিরে বা খরচ কিছু টেকা দেওয়ানি ফাটা বাসর সিফত রাখি ফাটা বাসর সিফত রাখি টেকা খামাইন তাইন আমরা ঘরর তাইন গাও গেরামো যাইন উল্টা পাল্টা সাল্লা দিয়া মাইল লাগাইয়া আইন আমরা গরুর তাইন গাও গেরামো যাইন উল্টা পাল্টা সাল্লা দিয়া মাইল লাগাইয়া আইন আমরা গরর তাইন গাও গেরাম যাইন উল্টা পাল্টা সাল্লা দিয়া মাইল লাগাইয়া আইন আমরা গরর তাইন সুরে কইন সুরি কর গিরস রে কইন ধর সামনে ডাকইন আপন বাই মোর আপর কে কইন পর সুরে কইন সুরি কর গিরস রে কইন ধর সামনে ডাকইন আপন বাই মোর আপর কে কইন পর মলম বেচতে জবর বালা মলম বেচতে জবর বালা লাগাইন খালি বাইন আমরা গরর তাইন গাও গেরামো যাইন উল্টা পাল্টা সাল্লা দিয়া মাইল লাগাইয়া আইন আমরা গরর তাইন গাও গেরামো যাইন উল্টা পাল্টা সাল্লা দিয়া মাইল লাগাইয়া আইন আমরা গরর তাইন ইলেকশনের সময় আইলে পায়ে ধরুন গিয়া মাতা আতাইন ফুহু দেওয়াইন মুরব্বীদের দিয়া ইলেকশনের সময় আইলে পায়ে ধরন গিয়া মাথা তেন ফু দেওয়ান মুরব্বীদের দিয়া নির্বাচনের পরে আবার নির্বাচনের পরে আবার বুড়ি ডিম দেখাইন আমরা গরর তাইন গাও গেরাম যাইন উল্টা ফাল্টা সাল্লা দিয়া মাইল লাগাইয়া আইন আমরা গরর তাইন গাও গেরা মোজাইন উল্টা পাল্টা সাল্লা দিয়া মাইল লাগাইয়া আইন আমরা গরর তাইন আন্দোলনের সময় ভাগুন মোবাইল বন করিয়া সুদিনী দেখলে সামনে তখন মাতা আশ্রাইয়া আন্দোলনের সময় ভাগন মোবাইল বন করিয়া সুদিনী দেখলে সামনে তখন মাতা আশ্রাইয়া নেতা নেত্রীর ফসে গিয়া নেতা নেত্রীর ফসে গিয়া পটু তুলতা সাইন আমরা গরর তাইন গাও গেলাম যাইন উল্টা পাল্টা সাল্লা দিয়া মাইল লাগাইয়া আইন আমরা গড় তাইন গাও গেরামো যাইন উল্টা পাল্টা সাল্লা দিয়া মাইল লাগাইয়া আইন আমরা গরর তাইন www.almodina.com